আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে শুভেচ্ছা ও স্বাগত আমরা আলোচনা করছিলাম হিরাক্লিয়াসের সাথে আবু সুফিয়ানের যে একটা বড় সভা হয়েছিল এবং সেখানে হিরাক্লিয়াস প্রশ্ন করেছিল আবু সুফিয়ান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে সত্য তথ্যগুলো তুলে ধরতে বাধ্য হয়েছিল সেই ঘটনা সম্পর্কে তাদের বক্তব্য শেষ হওয়ার পরে যখন বক্তব্যকে হিরাক্লিয়াস নিজেই বিশ্লেষণ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সত্যি একজন নবী ছিলেন সে জিনিসটি স্পষ্ট হয়ে গেল এবং বোঝা গেল যে আবু সুফিয়ান এবং তার দলবল যে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে একটা বিভ্রান্তকর তথ্য দিচ্ছিল অর্থাৎ তিনি যে নবী নন ইত্যাদি বা তার বিরোধিতা করেছিল সেটি ফুটে ওঠার পরে হিরাক্লিয়াসের সভাসদের মধ্যে খুব হট্টগোল দেখা দিল এবং তারা বুঝলো যে এরা সত্যবাদী হয়তো বক্তব্য দিয়েছে কিন্তু তাদের বক্তব্যের সাথে মোহাম্মদ সাল্লাহামের বিরোধিতা মানানসই নয় বলে খুব হইচই হলো হইহল্লা যখন চরমে পৌঁছলো এবং আবু সুফিয়ান বলছেন যে আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হলো আবু সুফিয়ান বলছেন আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাবসার ছেলের বিষয় তো বেশ শক্তিশালী হয়ে উঠেছে আবু কাবসা আবু কাবসা ছিলেন এক ব্যক্তি যিনি প্রতিমা পূজার বিরোধী ছিলেন কুরাইশরা আমরা জানি এবং তৎকালীন যে কাফির যারা ছিলেন মুশ্রিক যারা ছিলেন তারা তো প্রতিমার পূজারী ছিলেন তো আবু কাবসা কিন্তু প্রতিমা পূজারী ছিলেন না এবং তার পক্ষে ছিলেন না তিনি প্রতিমা পূজারী বিরোধিতা ছিলেন এজন্যে আবু সুফিয়ান আবু কাবসার ছেলে বলে রাসুল সাল্লাহ সাল্লামকে ইঙ্গিত করেছে এবং বলেছে যে আবু কাবসার ছেলের বিষয় তো বেশ শক্তিশালী হয়ে উঠেছে কারণ এই একটা দীর্ঘ আলোচনার পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে সত্যবাদী তিনি যে অথেন্টিক তিনি যে সঠিক ছিলেন সেটা কিন্তু ফুটে উঠেছে এই জন্য তিনি এই বক্তব্য পেশ করলেন তিনি আরও বললেন বনু আসফার বাদশাহ তাকে ভয় পাচ্ছে বনু আফসা মানে রোমের বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম শীঘ্রই তিনি জয়ী হবেন এটা আবু সুফিয়ান বলছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যেহেতু এগুলো অনেক পরের বর্ণনা যখন তিনি সাহাবি হয়ে গেলেন তখনই এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে অতএব হাদিসগুলো সত্য এগুলো কিন্তু অনেক আগের বর্ণনা নয় তিনি ইসলাম গ্রহণের পরে আবু সুফেন যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি এই বর্ণনাগুলো দিয়ে যাচ্ছেন যে ওই অবস্থায়ও আমি বুঝতে পেরেছি যে শীঘ্রই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন এটা আবু সুফিয়ানের বক্তব্য এবং আমরা জানি যে আবু সুফিয়ান রদি আল্লাহ তালাহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবনুল নাজুর তিনি ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের একজন পাদ্রি এবনুল নাদোর তার নাম তিনি বলেন যে হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসলেন তখন একবার অনেক আগের একটা ঘটনা তিনি বর্ণনা করছেন একবার তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি কেন এবং নাদর বললেন হিরাক্লিয়াস ছিলেন নিজে জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার যথেষ্ট দক্ষতা ছিল এবং তিনি ভবিষ্যৎ জ্ঞান সম্পর্কেও কিছু হয়তো বলতেন তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন এই যে মলিন হওয়ার কারণ যখন জিজ্ঞেস করা হলো তিনি তাদেরকে বললেন আজ রাতে আমি তারকারাজের দিকে তাকিয়ে দেখলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতনা করে তিনি প্রশ্ন করলেন তখন সভাসদরা বলল যে ইহুদি জাতি ব্যতীত আর কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপারে সভাসদরা তাকে সান্ত্বনা দিয়ে বলল যে আপনি মোটেই চিন্তিত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিদেরকে হত্যা করে ফেলে তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট এক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গাসানের একজন শাসনকর্তা পাঠিয়েছিলেন এবং তখন সে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে এই লোক গাসানের সেই ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে সংবাদ দিচ্ছিল তার সম্পর্কে পক্ষে কথা বলছিল ফলে গাসানের শাসনকর্তা তাকে হিরাক্লিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জানিয়ে বললেন তোমরা একে পরীক্ষা করে দেখো যে তার খতনা হয়েছে কি না লোকরা তাকে পরীক্ষা করে এসে তার সংবাদ দিল যে হ্যাঁ তার খতনা হয়েছে হেরাক্লিয়াস তখন তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সেই ব্যক্তি জবাব দিল যে হ্যাঁ আরবরাও খতনা করে অতএব তাদের যে ধারণা ছিল যে ইহুদিরাই শুধু খতনা করে কথাটা শুদ্ধ নয় তখন তারা জানতে পারলো যে আরবরাও খতনা করে এরপর হিরাক্লিয়াস তাদেরকে বললেন যে ইনি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এ উম্মাতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অর্থাৎ হিরাক্লিয়াস আবারও একটা প্রমাণ পেল যে আরবদের মধ্যেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ যার কথা আলোচনা হচ্ছে তিনি আবির্ভূত হয়েছেন হিরাক্লিয়াস রোমে তার বন্ধুদের কাছে এ বিষয়ে লিখলেন এক বন্ধুর কাছে লিখলেন যিনি জ্ঞানে গরিমায় কিংবা অন্যান্য দক্ষতায় হিরেক্লিয়াসের সমকক্ষ ছিলেন এর এরপরে হেমসের দিকে চলে গেলেন হেমস সিরিয়ার আরেকটা শহর এবং হেমসে থাকতেই তার নিকট ওই বন্ধুর একটা চিঠি আসলো যে বন্ধুর কাছে তিনি লিখেছিলেন যে তোমার কি মনে হয় এ ব্যাপারে তোমার অভিমতগুলো ব্যক্ত করো তখন দেখা গেল যে নবী সাল্লাহ সাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ কথার সাথে বন্ধুর কথার বেশ মিলে গিয়েছিল প্রত্যেকের কথা একটা একজনের আরেকজনের কথা সমর্থন করছিল এরপর হেক্লিয়াস হেমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করে দিয়ে তিনি তাদেরকে সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী অর্থাৎ তিনি যেহেতু বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যি নবী তিনি তাদের সামনে একটা অপশন দিয়ে দিলেন বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হেদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে তোমরা এই নবীর অনুসরণ করো এই নবীর হাত কাছে বায়াত গ্রহণ করো এ কথা শুনে সেসব লোকেরা বন্য গাধার মতো দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো এবং দরজার দিকে ছুটে পালানোর মতো তাদের অবস্থা হলো কিন্তু তারা কি দেখলো যে বন্ধ হেরাক্লিয়াস যখন তাদের মধ্যে অনিহাটা লক্ষ্য করলেন তিনি পর্যবেক্ষণ করছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন যখন দেখলেন যে লোকরা তার কথা গ্রহণ করলো না বরং ছুটে পালাতে চায় তখন তিনি বুঝলেন যে এদের মধ্যে একটা অনীহা আছে এবং তিনি বুঝলেন যে আসলে এরা কখনো মোহাম্মদ সাল্লাহ আসলামের প্রতি ইমান আনবে না যেহেতু তারা তার বিরোধী ফলে তিনি বললেন ওদেরকে আমার নিকট ফিরে নিয়ে আসো এরা যে ছিন্নভিন্ন হয়ে বের হয়ে যেতে চায় তাদেরকে আবার আমার কাছে জমায়েত করো তখন তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা তোমাদেরকে বলেছিলাম তা দিয়ে আসলে তোমরা নিজেদের দিনের উপর কতটা অটল সেটাই আমি পরীক্ষা করেছি এখন তা দেখে নিলাম এ কথা শোনার পরে আসলে সেই লোকেরা তাকে বিশ্বাস করলো এবং ভাবলো যে ঠিক আছে এখন হেরাক্লিয়াসকে মানা যায় তারা তাকে সেজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো এটাই ছিল হেরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম যে হেরাক্লিয়াস নবী সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে সত্য তথ্য জানার পরেও যেহেতু সে নিজে তার সভাসদদেরকে নিয়ে ইসলামকে গ্রহণ করেনি অতএব তারা সেই কুফরির উপরই থেকে গেল এবং তার সভাসদ এবং তার আশপাশের লোক রোমের বিশিষ্ট লোক তারাও সকলে আসলে এই এই কুফুরের উপরেই থাকলো এটা ছিল তাদের সর্বশেষ অবস্থা অর্থাৎ তারা সত্যর জন্য ইসলাম গ্রহণ করলো না তাহলে প্রিয় দর্শক আমরা এই যে দীর্ঘ হাদিস দীর্ঘ হাদিসের একটা অংশ আমরা আরবিতে বলে বাকিটা আপনাদের কাছে অনুবাদ হিসাবে পেশ করলাম এই দীর্ঘ হাদিসটিতে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সত্যতা সম্পর্কে অমুসলিম একজন অত্যন্ত প্রভাবশালী শাসকের বক্তব্য জানলাম এবং জানলাম একজন আরব প্রভাবশালী নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব যিনি ছিলেন তাদের উভয় কথোপকথনের বন্ধ দিয়ে তাহলে বোঝা গেল যে তৎকালীন সময়েও বিভিন্ন ইন্ডিকেশন থেকে বিভিন্ন আলামত থেকে বিভিন্ন জ্ঞান থেকে রিসার্চ থেকে যে যেটা হিরাক্লিয়াসের বন্ধুও রোমের বন্ধুও যে রিসার্চটা করেছিলেন এসব কিছু থেকে প্রমাণিত হলো যে রাসুল সাল্লাহ আসলামের নবুয়ত তৎকালীন যুগেও আসলে একটা প্রমাণিত সত্য ছিল তৎকালীন যুগেও তিনি যে নবী ছিলেন এটা অনেক শাসকের কাছে প্রশাসকের কাছে অনেক বুদ্ধিজীবীর কাছে অনেক লোকের কাছে সেটা স্পষ্ট ছিল এবং তিনি যে একজন সজ্জন ছিলেন এটা এমনকি আরবের প্রবল প্রতাপশালী শত্রুর কাছেও স্পষ্ট ছিল কিন্তু এই জানাটা তাদের কোনোই কাজে আসেনি বিশেষ করে যারা ইসলামের মধ্যে দাখিল হয়নি যারা ইসলামকে গ্রহণ করেনি তাহলে বোঝা গেল শুধু ইনফরমেশন জানাটা এইটা আসলে আমাদের কোনো কাজে আসবে না আজও আমাদের কোনো কাজে আসবে না যদি না সত্যিকারভাবে আমরা ইসলামকে কবুল করি সত্যিকারভাবে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের লিডার এবং আমাদের নবী আমাদের রসুল হিসাবে গ্রহণ করি এবং তাকে শেষ নবী হিসাবে স্বীকৃতি যদি না দেই তাহলে আসলে আমাদের এই ইনফরমেশনগুলো জানা আমাদের কোনো কাজে আসবে না অতএব আজকে এই হাদিস থেকে আমরা যেটা একটা ইতিহাস যেমন জানলাম তেমনি এই লেসনটা আমাদের জানা দরকার যে আজকে এই মহান মানবতার বন্ধু এই মহান নবী থেকে উপকৃত হতে হলে আমাদেরকে অবশ্যই তাকে মেনে চলতে হবে তাকে অনুসরণ করতে হবে এবং তার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী জীবনকে সমাজকে বিশ্বকে সাজাতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন প্রিয় দর্শক এভাবে আমাদের কিতাব বাদ ইল ওয়াহি বা ওহির সূচনা অধ্যায়টি প্রথম অধ্যায়টি সাহেবখারে শেষ হলো আমরা এবার কিতাবুল ইমান বা ইমান অধ্যায়ে যাব এখানে অনেকগুলো পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাবু কাউলিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন যে নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত এই বক্তব্য প্রসঙ্গে এই বক্তব্যের পরিচ্ছেদ প্রসঙ্গে এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ এখানে দেখা যাচ্ছে যেহেতু ইমাম বোখার কিতাবুল ইমান নাম দিয়েছেন এই পরিচ্ছেদের শুরুতেই তিনি ইমানের একটা বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন তিনি ইমানের সংজ্ঞাও দিয়েছেন তিনি বলছেন আকাউলুন কাউলুন ফেয়ালুন ওয়াজিদু ওয়ানকুস ইমানটা হচ্ছে কথা এবং কাজ এ দুটো সমষ্টি কথা এবং কাজ এ দুটো সমষ্টি এবং ইমান বাড়ে এবং ইমান কমে ইমান বাড়ে এবং কমে এটা আহলুসুন্না জামায়াতের সকলেরই এটা অভিমত যারা সহি সন্ন্যার উপর যুগ যুগ ধরে সেই সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত আছেন প্রত্যেকেরই আকিদা হচ্ছে ইমান বাড়ে এবং কমে এর পক্ষে ইমাম বখারি রাহমাহুল্লাহ কোরআন থেকে অনেকগুলো আয়াত তিনি এখানে নিয়ে এসেছেন প্রথম আয়াতটি হচ্ছে লিয়াজদাদু ইমান মা ওয়াজিদ ওয়াজিদনা হুম হুদা সুরা আল ফাতহের আটচল্লিশ নম্বর আয়াত সুরা আল ফাতহের চার নম্বর আয়াত লিয়াজদাদু ইমান আম্মা ইমান ইহিম ওয়াজিদনা হুম হুদা যাতে তারা ইমানে বেড়ে যায় তাদের ইমানের সাথে আরও ইমান বেড়ে যায় এবং যাতে আমরা তাদেরকে হেদায়তে বাড়িয়ে দেই অর্থাৎ তাদের হেদায়ত বাড়িয়ে দেই এরপরের আয়াতটি হচ্ছে ওয়াজিদ উল্লাদিনা তাদাও হুদা যারা সুপথপ্রাপ্ত যারা হেদায়তের পথে চলে আল্লাহ যেন তাদের হেদায়তকে আরও বাড়িয়ে দেন ওল্লাদিন اهتدوا زادهم হুদা ও تقواهم তাকুয়াহুম এ আয়াতটিতে আল্লাহ তালা বলছেন যে যারা সুপথ প্রাপ্ত হয়েছে অর্থাৎ যারা হেদায়তের পথে চলেছে আল্লাহ তালা তাদের হেদায়ত বাড়িয়ে দেন এবং তাদেরকে তাদের তাকুয়া প্রদান করেন ও হোম তাকুয়া হোম এটি হচ্ছে সুরা মারিয়ামের মধ্যে আগের আয়াতটি ছিল সুরা আল কাহাফের মধ্যে এরপর আল্লাহ তালার আরেকটি বাণী আছে ওয়াজদাদুল্লাদিনা উল্লাদিনা ওয়াজদাদ আল্লাদিনা আমানু ইমানা যারা ইমান এনেছে ইমান পোষণ করে যেন তাদের ইমান আরও বেড়ে যায় তাদের ইমান এই যে ইয়েজদাদ ইজদাদ মানে বেড়ে যাওয়া এরপরে আরেকটি আয়াত আছে এটা সুরা মোহাম্মদের মধ্যে এরপরে সুরা মুদাসের একটি আয়াত আইয়কুম জায়দাত হু হাদিহি ইমানা তোমাদের মধ্যে কে এর ইমানকে বাড়ালো অর্থাৎ এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল আইয়কুম জাদাত হু ইম্যানা এরপরে আল্লাহ তালা বলছেন ফাম্মাল্লাদিনা আমানু ফাজাদাত হু ইম্যানা যারা ইমান পোষণ করে যারা ইমান ধারণ করে এটা তাদের ইমান বাড়িয়ে দেয় ফাজাদাত হু ইমানা এটা তাদের ইমান বাড়িয়ে দেয় এছাড়া আরেকটি আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলছেন ফাকশাউ হুম ফাজাদাহুম ইমানা তাদেরকে ভয় করো তাহলে এটা এই খাসিয়া তাদের ইমানকে বাড়িয়ে দেবে আল্লাহ তালা আরও বলেছেন ওমাজাদাহুম ইল্লা ইমানা ও তাসলিমা এবং এটা তাদেরকে শুধুই ইমান এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ বাড়িয়েই দেয় এই যে আয়াতগুলো এই আয়াতগুলো থেকে এটি স্পষ্ট হলো যে ইমান বাড়ে এবং কমে যে জিনিসটা বাড়ে অটোমেটিক সেটা কমে ইমান বাড়ে ভালো কাজের মাধ্যমে ভালো কথার মাধ্যমে ইমান বাড়ে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের এতাহাতের মাধ্যমে এভাবে বিভিন্নভাবে তাকোয়া বাড়ে ইমান বাড়ে মানুষের হেদায়ত বাড়ে মানুষের আমল সালেহ বাড়ে আর যেহেতু ইমান এর মধ্যে কাউলও আছে আমলও আছে তাহলে যত কাউল এবং আমল কথা এবং কাজ বাড়বে ভালো ভালো কথা ভালো ভালো কাজ ইমানও তত বাড়বে এজন্যে ইমাম বোখারি এখানে শুধু বাড়ার কথাগুলো নিয়ে আসলেন আর যা বাড়ে যদি কাজ না করা হয় যদি আমল না করা হয় তাহলে সেটা কমে এটা বোঝা যায় ইমাম বুখারি এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছেন অল হব্ব ফিল্লা অল বগদ ফিল্লা মিনাল ইমান তিনি বলছেন আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা এটা ইমানের অংশ এটা আসলে একটা মৌলিক নীতিমালা যেটা আহলুসুন জামা ধারণ করে এই এই নীতিমালাকে অর্থাৎ যাকে আমরা ভালোবাসবো এই পৃথিবীর যা কিছু ভালোবাসবো সব আল্লাহর ওয়াস্তে অর্থাৎ এমনভাবে ভালোবাসা যে আল্লাহকেও খুশি করে যে ভালোবাসা আল্লাহকে খুশি করা সেই ভালোবাসাই মূলত আল্লাহর ওয়াস্তে ভালোবাসা সেটা কোনো বস্তুকে হোক কোনো মানুষকে হোক আর যাকে ঘৃণা করলে যে বস্তুকে ঘৃণা করলে যে আমলকে ঘৃণা করলে আল্লাহ খুশি হবেন সেটি হচ্ছে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা অতএব এই আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে ঘৃণাকে নিজের ইচ্ছামতো ব্যক্ত করলে হবে না নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলে হবে না এটা মূলত একটা মূলনীতি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘৃণা করতে হবে অতএব সেখানে নিজস্ব ম্যাথাডলজি বা নিজস্ব পদ্ধতি সেখানে প্রয়োগ করলে হবে না এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে খুব ভালো মতো ইমাম বখারি বলছেন বা অমর ইবনা আব্দুল আজিজ ইলা আদি ইবনে আদি আন্নালিল ইমান ফারা এদা ওয়া সারা হুদুদা ওমর ইবনা আব্দুল আজিজ যাকে পঞ্চম খোলাফায় রাশিদ বলা হয় পঞ্চম খোলাফায় রাশিদ বলা হয় এটা আমি বলেছি এটা আসলে এখানে কিতাবে বলা হয়নি তিনি লিখলেন আদি ইবনা আদির কাছে যে ইমানের কিছু ফরজ আছে মৌলিক ফরজ কাজ আছে এবং কিছু বিধিবিধান আছে এবং কিছু সীমারেখা আছে কিছু সুনান আছে কিছু সুনান মানে কিছু পদ্ধতিগত বিষয় আছে ফামান ইস্তাকমাল আহা ইস্তাকমাল আল ইমান যে ব্যক্তি এই সুনানগুলোকে পরিপূর্ণ করলো সে ইমানকে পরিপূর্ণ করলো অমান লামিয়া ইস্তাকমেল হা লামিয়া ইস্তাকমেল আল ইমান আর যে এই ফরায়েজগুলো এই শরিয়তগুলোকে এই হুকুম আহকাম এবং সুন্নাগুলোকে যে পরিপূর্ণ করলো না তার ইমানও পরিপূর্ণ হলো না ফা ইন আইস তিনি বলছেন যদি আমি জীবিত থাকি বেঁচে থাকি ফাসু ফাসা উবাইনুহা লাকুম হাত্তা তা আলামু বিহা আমি সেগুলো তোমাদের কাছে বর্ণনা করব যাতে তোমরা জানতে পারো ওয়া ইন আমুত আর যদি আমি মারা যাই ফামা আনা আলা সোহবাথিকুম বেহারিস তাহলে তোমাদের সঙ্গে থাকার জন্য আমি খুব আগ্রহী নই এখানে অনাগ্রহের কথা বোঝানো হচ্ছে না তার মানে হচ্ছে মারা গেলে তো এটা আল্লাহ তালার তাকদির অতএব আল্লাহ তালার তাকদিরেই সেটা হবে আল্লাহ তালার তাকদিরের বিপক্ষে গিয়ে আমি তোমাদের সাথে থাকতে আগ্রহী নই সেটা তিনি বলেছেন ওকালা ইব্রাহিম আলহিসাল্লাম ইব্রাহিম আলহিসাল্লাম এর কথাটা এখানে ইমাম বুখারি কোট করেছেন ওলাকিন লিয়াতমা ইন্না কলবি কিন্তু আমার অন্তর যেন স্যাটিসফাইড হয় প্রশান্ত হয় এখানে ইমানের আসলে ইন্ডিকেশনটা এখানে বোঝাচ্ছেন যে ইমানের ইমানের একটা অবস্থান হচ্ছে অন্তরে স্যাটিসফ্যাকশন আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে ইমানের যতগুলো ধারা আছে সে সম্পর্কে একদম প্রবলভাবে প্রশান্তভাবে বিশ্বাস দৃঢ় বিশ্বাস পোষণ করা এটাই হচ্ছে ইমান قال معاذ بن جبل اجلس بنا نؤمن ساعة معاذ بن জাবাল তিনি বলতেন যে বসো আমাদের সাথে বসো আমরা কিছুক্ষণ ইমানের আলোচনা করি আল্লাহ আকবর আল্লাহ আকবর আজকে একসাথে বসলে আমরা দুনিয়ার নানা এমন কিছু বর্ণনা করি যেগুলো আসলে আমাদের কোনো কাজে নেই অনর্থক বিষয় কিন্তু তিনি বলতেন মাদ ইবনে জাবাল রদি আল্লাহ চাল আনহু যে এজুলিস বিনা নুকমিনু সাহাতান আমাদের সাথে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ওয়াকাল ইবনু মাসউদ আল ইয়াকিন আল ইমান আল ইমানু কুল্লুহ ইবনু মাসউদ রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেছেন যে ইয়াকিন হচ্ছে ইমান পরিপূর্ণ ইমান ইয়াকিন হচ্ছে পরিপূর্ণ ইমান অর্থাৎ ইয়াকিনটাই ইমান আর পরিপূর্ণ ইমানটার মধ্যেই আছে ইয়াকিন وقال ابن عمر لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما حاك في الصدر এবনুর অমর রাদি আল্লাহ তালাহ তিনি বলতেন যে বান্দা ততক্ষণ পর্যন্ত তাকুয়ার হাকিকতে পৌঁছবে না যতক্ষণ না সে তার অন্তরের মধ্যে যে সন্দেহ প্রবণ বা সন্দেহযুক্ত বিষয়গুলো আছে সেগুলো ত্যাগ না করবে যেগুলোতে সে কনফিউজড যেগুলোতে সে করা ঠিক কি ঠিক না এরকম কনফিউজ সন্দেহ সেগুলো ত্যাগ করা পর্যন্ত সে তাকুয়ার হাকিকতে পৌঁছবে না ওকালা মুজাহিদ সারা আলা কমিনা দিনে যে কোরআন শরীফের আয়াতটা আছে সুরান ওয়াহের মধ্যে মুজাহিদ তার অর্থ বলছেন যে সারা আলাকুম দিন আউসাইনা কাইয়া মোহাম্মদ ওয়া ইয়াহুদ্দিন ওয়াহিদা যে হে মোহাম্মদ আমি আল্লাহ তালা যে দিনটা অনুমোদিত করেছেন তোমাকে সেই দিনের ওসিয়ত আমি তোমাকে করছি হে মোহাম্মদ এবং সেটি হচ্ছে একই দিন নুহ আলাইসাল্লামকে যে দিনের নসিহাত করা হয়েছিল তোমাকে যে দিনের এবং অন্যান্য নবীদের সেটা একই দিন সেদিন হচ্ছে দিনুল ইমান ইমানের দিন ইসলামের দিন এবন আব্বাস বলেছেন শের আতাম লেকুল জা আল্লা মিনকুম শের আতাম মিনহাজা যে আয়াতটা সেখানে শের আতাম মিনহাজার অর্থ বলছেন সাবিলান ও সুন্নাতান এটা ইমাম বখারি বলেছেন সাবিলান মানে এক পথ সুন্নাহ একটা পদ্ধতি তাহলে এই এটা হচ্ছে ইমানের পথ ইমানের পদ্ধতি অতএব ইমাম বখারি রাহমাহুল্লাহ আমাদেরকে এই পরিচ্ছেদের শুরুতে যে একটা সুন্দর ভূমিকা দিলেন পরবর্তী হাদিসগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে এবং ইমান সম্পর্কে মৌলিক ধারণা তিনি দিলেন কারণ এটি হচ্ছে কিতাবুল ইমান ইমানের অধ্যায় প্রিয় দর্শক আসুন ইমানকে আমরা ভালো করে বুঝি ইমানের মূল প্রেরণা আমরা লাভ করি ইমানের মূল স্পিরিটটা লাভ করি ইমানের মূল অর্থ এবং বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেই যাতে করে আমাদের ইমানটা পরিপূর্ণ হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আপনার আমার সকলের ইমানকে আল্লাহ তালা পরিপূর্ণ করে সেটিকে কবুল করুন ইমানের পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন থাকতে পারি সে তৌফিক দান করুন আমরা সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি হাদা ও সাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত